নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে মকা মকাধামে ছিল আমার মামিনার ঘর এলেন সেথায় জ্যোতির্ময় ময়েক আলুর সৌদাগর মকা ধামে ছিল আমার মামিনার ঘর এলেন সেথায় জ্যোতির্ময় ময়েক আলুর সৌদাগর তামাম জাহান তাই তো খুশির তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে নীলাকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে সর্বকালের সেরা মানুষ নবিকুলের তাজ মর্তলোকে নিয়ে এলেন আল কোরআনের রাজ সর্বকালের সেরা মানুষ নবিকুলের তাজ মরত লোকে নিয়ে এলেন আল কোরআনের রাজ ক্ষুদাদ্রোহী শক্তিগুলোর ক্ষুদাদ্রোহী শক্তিগুলোর মুখোশ খুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আকাশ মাটি ফুল পাখিদের আজকে মধুর মিতালি মার হাবা মার হাবা বলে গাইছে সবাই গীতালি আকাশ মাটি ফুল পাখিদের আজকে মধুর মিতালি মার হাবা মার হাবা বলে গাইছে সবাই গীতালি অন্ধকারে নতুন দিনের অন্ধকারে নতুন দিনের প্রদীপ জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে রহমতের ফুলগুধারা মোহাম্মদ রসুল মরুর বুকে ফুটলো যেমন মন মাতানো ফুল রহমতের গুধারা মোহাম্মদ রাসুল মরুর বুকে ফুটল যেমন মন মাতানো ফুল সালাম দিতে বনের পশুর সালাম দিতে বনের পশুর জবান খুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতে দুয়ার খুলেছে